الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد باب لا يقال السلام على الله في الصحيح عن ابن مسعود رضي الله تعالى عنه قال كنا اذا كنا مع النبي صلى الله عليه وسلم في الصلاه قلنا السلام على الله من عباده السلام على فلان وفلان فقال النبي صلى الله عليه وسلم لا تقولوا السلام على الله فإن الله هو السلام মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকের যে প্রথম বিষয় তা হচ্ছে আল্লাহ সম্পর্কে এইরকম দোয়া করা আসসালাম আল্লাহ আসসালাম আল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হোক এ কথাটি বলা ঠিক না ভুল ভুল প্রথম দিকে নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাইকে আমরা তখন শিক্ষার ময়দানে ছিলেন নতুন নতুন মুসলিম হয়েছেন অনেকে নতুন নতুন বরং সবাই নতুন কেউ একটু বেশি নতুন একটু কেউ কম নতুন কিন্তু সবাই নতুন ইসলামে প্রবেশ করেছেন তার পূর্বে সবাই জাহিলিয়াতের যুগে শিরকুফরির অবস্থায় ছিলেন সাহাবাই কামরা তো আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ তালানো বলছেন সহি বখারি শরীফের হাদিস সহি বখারির হাদিস মুসলিমের রয়েছে এই রেওয়ায়তটি অর্থাৎ মুত্তাফাক আলাই বখারি মুসলিমের রেওয়ায়ত হাদিস বলছেন আমরা প্রথম প্রথম যখন নামাজ পড়তাম তখন নামাজে আত্মা আত্মাহিয়াত যে সময় আমরা বলি তাসাহুদ সেই সময় তারা বলতেন আসসালাম আল্লাহ আসসালাম আলা ফোলানিন অফোলান আল্লাহর প্রতি শান্তি অমুকের প্রতি শান্তি বর্ষিত হোক অমুকের প্রতি শান্তি বর্ষিত হোক প্রথমে শুরু করতো আল্লাহ দি আসসালাম আল্লাহ দিয়ে আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হোক কথাটি বলা জায়েজ নাই কারণ শান্তির যে ব্যক্তি মুখাপেক্ষী তার জন্য শান্তির দোয়া করা হবে আর যেই সত্তা শান্তির আধার যার পক্ষ থেকে সার্বিক শান্তি আসে সারা বিশ্ব জাহানের জন্য তিনি আবার শান্তির কেন মুখাপেক্ষী হবেন তার পক্ষ থেকে শান্তি বরং তার একটি নামই হচ্ছে আসসালাম নিরানব্বইটি নামের আসসালাম আল্লাহ রব আলম একটি নাম এই জন্য আমরা নাম রেখে থাকি আব্দুস সালাম অর্থাৎ সালামের বান্দা সালামের গোলাম মানুষ আব্দুস সালাম তো লেখক তাই বলছেন বাবুল্লাহ আসসালাম আল্লাহ আসসালাম আল্লাহ আল্লাহর প্রতি সালাম হোক অথবা শান্তির ধারা বর্ষিত হোক বলা যাবে না তারপরে হাদিসটি বর্ণনা করেছেন যে সহি বখারিত রয়েছে মুসলিমও রয়েছে ইবিন মাসুদ রাজি আল্লাহ তালাহ অর্থাৎ আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন কুন্না এদা কুন্না মা নবী সাল্লাহ আলী সাল্লাম ফিসালাত আমরা যখন নবী সাইসাল্লামের সাথে নামাজে হইতাম অর্থাৎ নামাজ পড়তাম মুক্তি হয়ে নবী সাল্লামের পেছনে কল্লা তখন আমরা প্রথম দিকে বলতাম আসসালাম আল্লাহ মিন এবাদিহি আল্লাহর প্রতি সালাম হোক বা শান্তির ধারা বর্ষিত হোক মিন এবাদেহি তার বান্দাদের পক্ষ থেকে মানে বান্দার পক্ষ থেকে আল্লাহকে সালাম তারপরে আমরা বলতাম আসসালাম আলা ফোলানিন তারপরে অমক ব্যক্তির প্রতি সালাম বর্ষিত হোক যেমন উদাহরণস্বরূপ আসসালাম আল্লাহ নবী নবীর প্রতি সালাম বর্ষিত হোক আউ প্রতি সালাম বর্ষিত হোক কুমারের প্রতি সালাম বর্ষিত হোক যাকে যে দোয়া দিতে চাইতাম আসসালাম আলা ফোলান অমুক ফোলান মানে অমুক অমকের প্রতি হোক অমকের প্রতি শান্তি বর্ষিত হোক সালাম বর্ষিত হোক সালাম হোক এইভাবে আমরা বলতাম ফাকাল নবী সাল্লাহ আলী নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ওহি ছাড়া কোনো কথা বলতেন না নিশ্চয়ই সেই সময় আল্লাহর পক্ষ থেকে ওহি এসছে ওহি দুই রকম কোরআনের আয়াতের আকারে ওহি আসতো আবার কখনো কোরআনের আয়াত নয় কিন্তু নবী করিম সাল্লামের কাছে ওহি আসতো আকাশ থেকে আদেশ যে এটি চলবে এটি চলবে না এটি ঠিক এটি ভুল এটি করণীয় এটি বর্জনীয় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন সাহাবাই কেরামদেরকে লাকুলু আসসালাম আল্লাহ তোমরা আসসালাম আল্লাহ বলো না তোমরা আল্লাহর প্রতি সালাম এ কথা বলবে না কারণ ফাইন আল্লাহ কারণ আল্লাহ হচ্ছেন তো সালাম আল্লাহ সালাম তাহলে তার প্রতি আবার সালাম পেশ করবে সালাম কোথেকে আসবে শান্তি তাহলে কোথেকে আসবে শান্তি তো তার পক্ষ থেকে এই ছিল হাদিস এই হাদিসের বা এই বিষয়বস্তুর সম্পর্ক আল্লাহর তৌহিদ একত্রের সাথে ওয়াহদানিয়াতের সাথে হচ্ছে এই যে আল্লাহ রাবুল আলমিন সমস্ত ত্রুটি থেকে সমস্ত রকমের আইব দোষ থেকে সমস্ত রকমের ঘাটতি থেকে মুক্ত তাই না আল্লাহ রবুল আলম যত রকমের ত্রুটি ঘাটতি দুর্বলতা অভাব হতে পারে সমস্ত থেকে আল্লাহ রবুল আলম কি মুক্ত এই জন্য আল্লাহর তসবি করার আদেশ করা হয়েছে সুবহান আল্লাহ বলে আল্লাহ পাক ও পবিত্র সমস্ত ত্রুটি সমস্ত দোষ সমস্ত আয়ব সমস্ত ঘাটতি সমস্ত থেকে আল্লাহ রবুল্লাহ পাক পবিত্র দুর্বলতা সব থেকে পাক পবিত্র শুধু তাই নয় বরং ইউসাবাহ আকাশ জমিনে যা কিছুই রয়েছে সবকিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যে আল্লাহ সমস্ত ত্রুটি দুর্বলতা থেকে পাক পবিত্র ইউসাবাহ মাফিস সামাওয়াতে কত আয়াতে রয়েছে বেশ কয়েকটি সুরা এই দিয়ে শুরু হয়েছে কখনো সাব্বাহরিল্লাহ কখনো ইসাব্বাহলিল্লাহ এছাড়াও সুরার মধ্যে বহু আয়াত রয়েছে তোসাব্বাহুল্লাহ এমনকি সাত আকাশ জমিন এগুলি আল্লাহ তসবি পাঠ করে ওয়াইন মিন সাইন ইল্লা ইউসাব্বাহ বিহামদে এমন কিছু নেই পৃথিবীতে এমন কিছু নেই যা আল্লাহর তসবি ঘোষণা করেন অর্থাৎ পবিত্রতা ঘোষণা করে না কিন্তু তোমরা তাদের তসবি তাদের পবিত্রতা ঘোষণা তোমরা উপলব্ধি করো না বোঝো না যে কেমন ভাবে তারা পবিত্রতা ঘোষণা করছে বা সেই সব বস্তু বস্তুর কথা বলে ব্যক্তির কথা শুধু নয় সমস্ত বস্তু সেই মানে বস্তু যে কোনো বস্তু জীব ছাড়া যেগুলির মধ্যে জীব নেই সেই সমস্ত কিছুই আল্লাহর কি করে তসবিহ ঘোষণা করে পবিত্রতা ঘোষণা করে ওলা কিল্লা তফকাহু না তসবি আহম পশু পাখি এমনকি অন্য কিছু গাছপালা পাহাড় পর্বত আকাশ জমিন ধুলি কণা সবকিছু তসবিহ করে তাদের তসবিহ তোমরা বুঝো না কারণ মানুষের বোধ শক্তি হচ্ছে সীমিত সবকিছু বোঝার ক্ষমতা নেই দৃষ্টি শক্তি সীমিত নিজের বিদ্যার দৌড় সীমিত অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সীমিত সবকিছু সীমিত মানুষের যখন বোঝার শক্তি সীমিত তখন আমরা বুঝি না বিশ্বাস করতে হবে সত্যবাদীদের কথা আর সবচাইতে সত্যবাদী আম্বিয়া এবং রসুলগঞ্জ আম্বিয়া এবং রসুলগণ আদম সালাম থেকে শুরু করে নো ইব্রাহিম ইসা মোহাম্মদ রসুল্লাহ সমস্ত আম্বিয়া রসুল বলেছেন সারা পৃথিবী সবকিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তাদের চাইতে সত্যবাদী আর পৃথিবীতে কেউ আসেনি তারা আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে যিনি আরহামুর রাহিমিন তিনি আমাদের সেই আল্লাহ আমাদের উপর দয়া করে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য সঠিক গাইড করার জন্য নবী এবং রসুলগণকে আমাদের হিতাকাঙ্ক্ষী করে কল্যাণকামী করে পাঠিয়েছিলেন যে যাও মানুষকে জাহান নামের রাস্তা থেকে উদ্ধার করো অকন্তুম আলা সাফা হফরাতি মিনান নারিফ আন কাজাকুম মিনহা আল্লাহ কোরআন সাদ করছেন মদিনাবাসীদের কথা যে তোমরা এবং মক্কার মুশ্রিকদেরও কথা অর্থাৎ আরব জগতে যে মুসলিম বা সারা বিশ্বের মুসলিমকেও নেওয়া যেতে পারে বা সারা বিশ্বের মানুষকেও নেওয়া যেতে পারে এর সাথে কুন্তুম আলা সাফা হফরাতি মিনানা যদিও শানে নজুল বা এই আয়াত নাজল হয়েছিল একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সে ঘটনাটি ছিল মহাজের এবং আনসারদের মধ্যে একটু মত মতনৈক্য বা একটু দ্বন্দ্ব সৃষ্টি কলহ সৃষ্টি হয় পানি নিয়ে একটু ঝগড়া তখন আল্লাহ বলবে কুন্তুম আলা সাফা হফরাতে আবার লড়াইয়ের দিকে তোমরা আবার জাতীয়তার দিকে মহাজের মহাজের কে বাঁচাও উদ্ধার করো আনসারি আনসারি কে আনসারি আসো এই যে আমাকে মারছে এই কাজ অকুন্তুম আলা সাফা হফরাতি মিনান নার তোমরা জাহান নামের তটে পৌঁছে গিয়েছিলে জাহান নামের কিনারায় তোমরা চলে গিয়েছিলে আল্লাহ সেই জাহান নাম থেকে তোমাদেরকে মুক্তি দান করলেন উদ্ধার করলেন আল্লাহ রবুল আলমিন চলে গিয়েছিলে আর মরতে কয়েক বছর ছিল অনেকে কলেমা পড়ার পরে হয়তো বেশি নামাজ পড়ারও সুযোগ হয়নি মারা গেছে তাহলে ওই লোকগুলি আর সময় কতটা ছিল আর এক দুই বছর বিলম্ব হলে কত কত লোক জাহান নামে চলে যাবে অবস্থায় পুতুল পূজার অবস্থায় আনকাজাকুম মিনহা সুতরাং তোমরা আল্লাহর এই এহসান অবদান অনুগ্রহকে স্মরণ করো ভুলিও না আল্লাহ রবুল আলমিন সমস্ত ত্রুটি থেকে মুক্ত সুতরাং যখন আল্লাহ ত্রুটি মুক্ত এই আকিরা এই বিশ্বাস আমাদের উপর ফরজ প্রথম ফরজ তাহলে শান্তির দোয়া করা বা সালামের দোয়া করা আল্লাহর জন্য এটি যেন এই ধারণা পোষণ করা যে আল্লাহ ও শান্তির মুখাপেক্ষী আল্লাহ ও শান্তির মহতাজ আল্লাহর জন্য দোয়ার প্রয়োজন রয়েছে আল্লাহর অভাব রয়েছে যে অভাব পূরণের জন্য আমরা তার জন্য শান্তির কামনা করব কার কাছে কামনা করবে এ হচ্ছে তহিদের পরিপন্থী এই কথাটি বলা যে আল্লাহর প্রতি শান্তি হোক পক্ষান্তরে আমরা শান্তির মুখাপেক্ষি শান্তির মহতাজ আমাদের প্রতি শান্তি না হলে আমরা অশান্তিতে থাকবো আমরা আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে শান্তি আল্লাহর রহমত থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতি সবের মহতাজ মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন কোরআন করিম একটি রয়েছে হামিদ হে মানব সকল তোমরা আল্লাহর মুখাপেক্ষী তোমরা এল আল্লাহ আল্লাহর দরবারে তোমরা মোহতাজ ফকির অসহায় কত অসহায় সে মুসলিমকে নেন আর কাফেরকে নেন মানুষ সবসময় অসহায় কিন্তু তার অসহায় হওয়া আমাদের চোখে ফুটে ওঠে কখন যখন দেখি তাকে অসহায় অবস্থা বড় থেকে বড় রাজা ধীরাজা আর দেশের নেতা সারা বিশ্বে সে নেতৃত্ব চালাচ্ছিল আর যখন মালাকুল মত গলাটা টিপে ধরে অসহায় ফেরাউন কি অসহায় অবস্থায় যে বলতো আনা আরব্য কোমল আলা আমি তোমাদের মহান প্রভু বলেছিল না ফেরাউন ঘোষণা করেছিল আনা রব্য কোমল আলা আমি হচ্ছি মিশরের অধিপতি আমি রব রব মানে কি সেই এলা সেই দাবি করেছিল আমি তোমাদের স্রষ্টা বলেছিল ইয়া ইহাল মালা হে মন্ত্রী বর্গ মন্ত্রীদেরকে সম্বোধন করছে ফেরাউনার বলছে মা আলেম তোলাকুমিন গাইরি আমার ছাড়া তোমাদের উপাস্য দেবতা আমি আর দেখছি না আর তোমাদের দেবতা কি আছে আমি তোমাদের দেবতা আমি তোমাদের রাষ্ট্রপতি আমি তোমাদের নেতা সবকিছু আমি আমি যা ইচ্ছা তাই একজনকে মার মারতে ইচ্ছা করলে এখন মেরে দিতে ফাঁসিতে চড়িয়ে দিতে পারি একজনকে ইচ্ছা করলে আমি বাঁচিয়ে দিতে পারি এটি হচ্ছে যে আয়াত মত আমি দান করছি সেই ফেরাউন যখন ডুবছিল তখনকার দৃশ্য সামনে রাখেন তো যেন আপনি দাঁড়িয়ে আছেন ওই লোহিত সাগরের পাড়ে মেশরের কাছে আর মেশর থেকে তাড়া করে ফেলে ওই দৃশ্যকে সামনে নিয়ে আসে যেন এই ঘটনা ঘটছে আপনার চোখের সামনে আর মুসা আলি ইসলাম নিজের লোকজনকে মুসলিমদেরকে মানে ইসরায়েলকে নিয়ে আল্লাহর আদেশে চলে যাচ্ছেন সেই সমুদ্র পার করে শুকিয়ে গেছে সমুদ্র আর চলে যাচ্ছেন মজেজা অলৌকিকত আল্লাহর পক্ষ থেকে আর সেই সময় যেমনই ঝাঁপ দিল তাড়া করে যে ধরবো গে মুসাকে আর মুসার লোককে এরা পালিয়ে চলে যাচ্ছে দেশ থেকে এদেরকে ধরবো আর ওই সময় পানিকে আল্লাহ আদেশ করলেন পানি তোমাদেরকে তোমার কাজ করো পানি তুমি রাস্তা দিতে পারো না পানি পানির সাথে মিশে যাও এখানে কোনো বাঁধ নেই যে তুমি দাঁড়িয়ে আছো ডুবিয়ে দাও ফেরাউনকে ফেরাউনের সৈন্য সামন থেকে ওই দৃশ্য চোখের সামনে রাখুন কত অসহায় অবস্থায় ডুবে মরছে ফেরাউন এত শক্তিশালী রাজা বাদশাহ এরকম অন্য অন্য রাজা রাষ্ট্রপতি তাদের কথা কত অসহায় অবস্থায় ফাঁসির মঞ্চে চড়ছে কত অসহায় ওই ব্যক্তি কত লোক অসহায় অবস্থায় হয়তো মারতে পেরেছে ঠিক কিনা ফেরাউনের কথা আল্লাহ করে বলছেন ইয়োজাব্যহ আবনা আহম ওয়াস্তাহিনিসা আহম সে বনি ইসরায়েলদের শিশুদেরকে ছেলেদেরকে জবাই করে দিত ইয়োজাব্যহ জবাই করতো জবাই করত ওয়াস্তাহি নিসা আহম আর মেয়ে জন্মালে মেয়েদেরকে অবশিষ্ট রাখতো ছেড়ে দিত যে এরা আমাদের দাসী হবে আমাদের ঘরে দাসী চাকরানির প্রয়োজন রয়েছে আমাদের খেদমত সেবা এই মহিলাদের কাছ থেকে নেবো মেয়েদের কাছ থেকে নেবো এরা যুবতী হলে বড় হলে তাই তাদেরকে ছেড়ে দিত মারত না সে কত অসহায় অবস্থায় পানিতে যখন ডুবছে হাত তাই আদার কাহুল গার্ক যখন ডুবছে সে তখন বলছে কালামান তো আন্না ইলাহা আমি ইমান নিয়ে আসছি সেই রবের প্রতি ইমান নিয়ে আসছি যার প্রতি ইমান নিয়ে এসছে বনি ইসরায়েলরা মুসা এবং মুসার সম্প্রদায় মুসার জাতি মুসার বংশল্যকেরা আল্লাহ বলছেন আল আন কোরআনের আয়াত বলছি আল আন এখন এখন তোমার হোস হয়েছে ওয়াকাদ আসাই তামিন কাবুল এর পূর্বে তুমি বিরুদ্ধাচরণ করেছো নাফারমানি সীমা লঙ্ঘন করেছো তুমি এত বড় নাফারমান ওয়াকুন্তা মিনাল মুফসিদিন আর তুমি এত বড় বিপর্যয় সৃষ্টিকারী ছিলে তুমি কত ফিতনা ফাসাদ সৃষ্টি করেছ কত লোককে তুমি খুন করেছো কত জুল অত্যাচার করেছো কত অহংকারীর কথা বলেছো আনা রব্ব কুমল আলা মা আলিম তুল্লাকুমিন এলাহিন গাইরি আমি এলা আমি রব কত অসহায় তাহলে যদি এত বড় বড় শক্তির যারা মালিক ছিল তারা যদি অসহায় অবস্থায় দেখতে পায় তাদেরকে তাহলে আমি আপনি যারা একেবারে সাধারণ মানুষ কত অসহায় মানুষ সবাই অসহায় মালাকুল মত যখন চলে আসলো এমন কোন ব্যক্তিকে ছেড়েছে কোন রাজা বাদশাহ নেতা কাউকে ছেড়েছে বরং ওদের অধিকাংশই যাদের কাছে বেশি ক্ষমতা তারা একবার অসহায় অবস্থায় মরেছে নিজে মরেছে নিজের ছেলে মেয়ে মরেছে নিজের বংশ মরেছে অসহায় অবস্থায় একবারে পশু পশু যেমন হয় হালাক হয় ওইভাবে হালাক হয়েছে বহু মানুষ এইরকম ঠিক কিনা আমাদের চোখের সামনে সব স্পষ্ট যে যেই সময় অসহায় হয়ে মরছে তার আর মদতগার কেউ নেই সাহায্যকারী কেউ নেই শিক্ষণীয় বিষয় রয়েছে যে মানুষ কত আন্তমুল ফোকার আল্লাহ কত মুখাপেক্ষী তোমরা আল্লাহ আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষহীন আল্লাহ কারো মোহতাজ নন গানি আল হামিদ এবং তিনি প্রশংসিত সবকিছুর ক্ষেত্রে আল্লাহ রব আলম হামিদ প্রশংসিত সুতরাং আল্লাহ যখন কারো মুখাপেক্ষী নন তখন আল্লাহ রবুল্লা আলমী সম্পর্কে আসসালাম আল্লাহ বলা ঠিক নয় তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আত্মাহাতে কি শিখালেন আত্মাহাতুল্লাহ আলাইকা আইহান নবী তা নবীর প্রতি হে নবী আপনার প্রতি সালাম সার্বিক শান্তি বর্ষিত হোক এর মাধ্যমে আমাদের আরেকটি ইসলামিক আকিদা স্পষ্ট হয়ে উঠে যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এত বড় উঁচু উঁচু মর্যাদা পেলেও হ্যাঁ, সৃষ্টির সেরা হলেও তার মতো কোন মানুষ কোন ব্যক্তিত্ব পৃথিবীতে আসেননি তা সত্ত্বেও তিনি আল্লাহর পক্ষ থেকে সালামের শান্তির মোকাপেক্ষি মোতাজ তাই তার জন্য দোয়া করে আসসালাম আলাইকা নবী ও হে নবী আপনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক সার্বিক শান্তি আপনার ওপর নাজিল হোক আল্লাহর পক্ষ থেকে আসসালাম আলিক তাহলে যিনি শান্তির মহতাজ আল্লাহর পক্ষ থেকে মুখাপেক্ষি তার কাছে কিছু চাওয়া যাবে তাকে বলো মাদা দিয়া রাসুল আল্লাহ হে রাসুল্লাহ মদত করো হে রসুল্লাহ আমার মেয়েটির ভালো একটি বরের ব্যবস্থা করে দিন হে রাসুল আল্লাহ আমার সন্তান সন্ততি হচ্ছে না একটি সন্তান দেন হজে আসলেন উমরা আসলেন মদিনা জিয়ারতে গিয়ে নবীর কাছে চেয়ে ফেলেন যাইজ হবে কারণ তিনি অসহায় তিনি দিতে পারেন না তিনি দিতে পারলে তাহলে আসসালাম আলাইকে আইয়া নবী শান্তির দোয়া তার জন্য করার প্রয়োজন ছিল না বরং তার কাছ থেকে শান্তি চাইতাম যদি নবী করিম সাল্লাম সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও এত উঁচু মর্যাদা হওয়া সত্ত্বেও তার কাছ থেকে না চাওয়া যায় তিনিও আল্লাহর পক্ষ থেকে শান্তির মোহতাজ তাহলে আর অন্য কোন নবীর কাছে চাওয়া যাবে মোসা ইসা ইব্রাহিম অন্য কোন নবী আলহি আলহিম সালাম তাদের কাছে চাওয়া যাবে যদি কোন নবীর কাছে যদি না চাওয়া যায় তাহলে কোন পীর বলির কাছে চাওয়া যাবে জিলানির কাছে বড় পীর হ্যাঁ, খাজার কাছে চিষ্টি শাহজালাল আট্রচি মাঝবান্ডারি গিয়ে কোথাও গিয়ে পুরপুরা গিয়ে কোথাও চাওয়া যাবে কত অসহায় তারা কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে আমরা কিছু জানি না কে কি অবস্থা সবাই আমরা অসহায় আন্তমুল ফোকারা এখানে কি বাছাই করে আল্লাহ বলেছেন যে নবী রসুলগণ ফোকারা নন ওলিগণ ফোকারা নন কথা বলেছেন আন্তুম ইয়াস আবার সম্বোধন হে মানব সকল আল্লাহ আইহান্নাস আন্তমুল ফোকারা ওয়াল্লাহ আল্লাহ আল গানিউল হামিদ তো আসসালাম আলাইকা ইহান নবী ও রহমতুল্লাহ ওবারাকাত আলাইনা তারপরে আমাদের ওপরও শান্তি বর্ষিত হোক ওয়ালা সৎ আর সৎকর্মশীল বান্দাদের ওপরও কি হোক শান্তি বর্ষিত হোক সৎকর্মশীল বান্দাদের মধ্যে ফেরিস্তাগঞ্জ চলে আসলেন তাহলে আমরা আত্মাহিয়াততে দোয়া করি নবীর জন্য প্রথম আসসালাম আলিক আইয়া নবী দোয়া করলাম না নবীর জন্য প্রথম নবী সাল্লাহ ইসলামের জন্য শান্তির দোয়া করলাম তারপরে দোয়া করলাম আসসালাম নিজের জন্য কারণ নিজেকে নিজেকে প্রথম আল্লাহ বাঁচাবের কথা বলেছেন কিন্তু নবীর হক খুব বেশি আমাদের ওপর সুতরাং নবীর প্রতি সালামটি প্রথমে পেশ করে দিলাম এই আল্লাহ শিখিয়েছেন তারপরে আসসালাম আলাইন আল্লাহ আমাদের উপর শান্তি বর্ষিত হোক আর ও ওয়ালাইবাদিল্লাহীন সৎ বান্দাদের মধ্যে ফেরিস্তাগণ যেমন তেমন মুসলিম সালেহীন বলা হয়েছে তাহলে বুঝা গেল সব বান্দা নয় কাফের বান্দা নয় মুশরেক বান্দা নয় হ্যাঁ? এমন বান্দার যার জন্য যে শান্তির অধিকার রাখে না হক রাখে না আল্লাহর দরবারে তার জন্য নয় এই শান্তির দোয়া যখন এবাদিল্লাহ সালেহীন করলেন তখন আপনার বাবার জন্য শান্তির দোয়া করা হলো হলো না আপনার মায়ের জন্য শান্তির দোয়া করা হলো কি হলো না আমরা আসলে চিন্তা করে দেখি না প্রত্যেক ওয়াক্তে আমরা আত্মাহাত ছাড়া নামাজই হয় না যে কোনো নামাজ সন্নতি পড়েন আর ফরজি পড়েন আর বেতুরি পড়েন আত্মাহাত ছাড়া নামাজ হয় নামাজ হয় না আর আত্মাহাত আমরা বলি আসসালাম আলিক নবী ও রহমতুল্লাহ বারকাত আসসালাম আলাইনা ওয়াহ ইবাদিল্লাহ সালিন তাহলে আমরা যদি নিয়তটাকে প্রশস্ত করি যে আমরা সমস্ত সলে বান্দা সৎ বান্দাদের জন্য দোয়া করছি তাহলে মাতা পিতার জন্য প্রথম খানি দোয়া করলাম নবী সাল্লামের পরে কারণ আল্লাহর পরে মাতা পিতার হকের কথা আলোচনা বিল আলেদিন হাসানা তাদের জন্য দোয়া করলাম দোয়া করলাম দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের যেসব মুসলিম নরনারী সমস্ত মুসলিম নরনারীর জন্য দোয়া করলাম দোয়া করলাম ওস্তাদের জন্য দোয়া করলাম মুরব্বীর জন্য দোয়া করলাম যে কোনো মানুষ নেতার জন্য দোয়া করলাম প্রজাদের জন্য যখন নেতা নামাজ পড়ছে আর বলছে আলাই বাদিল্লাহ প্রজাদের জন্য দোয়া করছে শান্তির প্রজাদের জন্য শান্তির কামনা করি আমার দেশবাসী যেন শান্তিতে বসবাস করে প্রজা যখন নামাজ পড়ছে তখন নেতার জন্য দোয়া করছে নেতা যদি সত্যি সৎ হয় সলে হয় তাহলে সে এই দোয়া থেকে একটা ভাগ পাচ্ছে পাচ্ছে না অবশ্যই চিন্তা করুন তাহলে তাহলে নেতা যদি দোয়া করে প্রজার জন্য প্রজা যদি দোয়া করে নেতার জন্য তাহলে সেই দেশে কত শান্তি নেমে আসবে বলুন শান্তি আর শান্তি কিন্তু আমরা অনেকেই শান্তির হক রাখি না শির করার কারণে কুফুরি করার কারণে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহর বিধানকে অবজ্ঞা করার কারণে আমরা শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর বিধানের বাস্তবায়ন করতে চাই না আমাদের ব্যক্তি জীবন থেকে অন্য অন্য জীবনে যার ফলে আমরা শান্তির হক রাখি না আল্লাহর পক্ষ থেকে অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি মার ধর আর এই ধর্মঘাট তো এই তো সেই এই জন্য ফাইন আল্লাহ সালাম কারণ আল্লাহ রবুল্লা আলমিন হচ্ছেন সালাম আল্লাহর নাম হচ্ছে সালাম দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করার আদব কায়দা সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করলে নমনীয়তার সাথে দোয়া করতে হবে খুশু খুজুর সাথে দোয়া করতে হবে নিজেকে একেবারে অসহায় অসহায় নিজের অসহায়তা প্রকাশ করে দোয়া করতে হবে হচ্ছে দোয়া করার অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব যদি দোয়া করেন আর অহংকার প্রকাশ পায় অহংকারের দোয়া আল্লাহ কেন শুনবে আল্লাহ যার অন্তর দেখছে যে এর অন্তর খুব সচ্ছাল এর অন্তর এত সচ্ছাল মানে এ চাই না অত এই দোয়ার প্রয়োজন নাই আল্লাহর রহমতের অত এর প্রয়োজন নেই তাকে কি আল্লাহ দেবেন কেন দেবেন তাহলে অন্তরের অসহায়তা দেখতে চান আল্লাহ রবুল্লা আলমী অসহায় অবস্থায় আল্লাহ বলছে আল্লাহ তুমি না দিলে আমার কোনো উপায় নেই তুমি না মাফ করলে আমার কোনো উপায় নেই তুমি জান্নাত না দিলে আমার কোনো উপায় নেই তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি না দিলে আর কোনো উপায় নেই আমার কোনো আর রাস্তা নেই কোনো দ্বার নেই আল্লাহ কোনো দরবার নেই তাকে আল্লাহ দেবেন তাই একটি দুয়া যা অনেককে হয়তো অজ্ঞতার কারণে করে থাকে ওই তরিকায় সেই দুয়াটি করতে নিষেধ করেছেন কি সেটি হচ্ছে আল্লাহ মগফিরলি ইনশিয়ত লেখক বলছেন বাবু কৌলিহি কোন বান্দার এই কথা বলে দোয়া করা যে আল্লাহ মগফিরলি ইনশিয়ত হে আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করে দাও হে আল্লাহ তুমি যদি চাও তুমি যদি ভালো মনে করো তো আমাকে কি করে দাও মাফ করে দাও মার্জনা করে দাও ক্ষমা করে দাও এইরকম দোয়া করা তা বলে তোমার মন হইলে আল্লাহ মাফ করো আর মন না হইলে না করো তোমার মন হইলে মাফ করো তার মানেই মন না হইলে না করো ঠিক কিনা তার বিপরীত অর্থ এই দাঁড়ায় সুতরাং হ্যাঁ না করলে আমার কোনো অসুবিধা নেই যেমন আপনি যদি কারো কাছে ধার করো চাইতে চান একটা উদাহরণ দিয়ে বলি সাধারণ উদাহরণ দিয়ে আর বলেন যে ভাই আমার কিছু টাকা পয়সার দরকার আছে আপনার ইচ্ছা হলে দেন না হলে না দেন দেবে তাহলে আপনি নিজেই চিন্তা করেন যে দেবে না ইয়ে তো এর অত গরজ না এ তো অহংকারী কথাবার্তা আপনার ইচ্ছা হলে দেন না হলে না দেন আমি বিদেশ যেতে চাইছি বড় ভাইকে বলছেন বিদেশ যেতে চাইছি আপনার ইচ্ছা হলে আমাকে টাকা দেন না হলে না দেন যা যা না তুই তোর কত ক্ষমতা আছে ঠিক না অহংকারী কথা তাহলে ইনসেট আপনি চাইলে আপনার ইচ্ছা হলে এটি অহংকারী কথা দুয়াতে অহংকার যদি প্রকাশ পায় তাহলে সেই দোয়া কবুল হবে না সেই দোয়া আল্লাহর আদব কায়দার খেলাফ সেই দোয়া আল্লাহর তৌহিদ ওয়াহাদানিয়াত একত্রের খেলাফ নিজেকে আপনি অহংকারী মনে করছেন নিজেকে মনে করছেন আমি স্বয়ং সম্পন্ন আমার না হলেও চলে খবরদার না সুতরাং ইনসিহতা লাগানো চলবে না দোয়াতে দোয়াতে কেমন করে চাইতে হবে দৃঢ়তার সাথে চাইতে হবে আল্লাহ নেবই আল্লাহ তোমার ছাড়া আর কারো ক্ষমতা নেই গোনা মাফ করার ফেরলি সুতরাং আল্লাহ তুমি মাফ করো এইভাবে দোয়া করতে হবে তাই সহি বুখারিতে মুসলিমের রিওয়ায়াত রয়েছে ফিসে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يقول احدكم اللهم اغفر لي ان شئت اللهم ارحمني ان شئت ليعزم المساله فان الله لا مكره له বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন টি হাদিস লা ইয়াকুল আহাদুকুম তোমাদের কেউ যেন এইরকম কথা না বলে কি আল্লাহুম্মা গফির লি ইন শিত আল্লাহ তোমার মন চাইলে মাফ করে দাও তোমার ইচ্ছা হলে মাফ করে দাও আল্লাহ ইনসেদ আল্লাহ তোমার ইচ্ছা হলে আমার ওপর দয়া করো তোমার ইচ্ছা হলে আমার ওপর দয়া করো এইরকমই দোয়া নেন আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তো আমাকে সচ্ছল করে দাও গরিব মানুষ এটা দোয়া করছে আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে সচ্ছল করে দাও পয়সাওয়ালা করে দাও আল্লাহ তোমার ইচ্ছা হলে আমার একটা ভালো চাকরি দাও আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে দেশে সহি সালামত পাঠাও যদি ইচ্ছা হলে ইচ্ছা হলে ইচ্ছা হলে করে দোয়া করেন তো অহংকার প্রকাশ পাচ্ছে ঠিক কিনা নবী কেনুসাল্লাম দুটি বাক্য বলে ইঙ্গিত করে দিয়েছেন এইরকম কোন দোয়াই চলবে না এরকম কোন যা চাইবে আল্লাহর কাছে দিন চান আর দুনিয়া চান কেন সব চাওয়া যায় যতক্ষণ হারাম কিছু না চাইছেন ততক্ষণ দিন দুনিয়া সবকিছু চাওয়া যায় পরকাল সম্পর্কেও চান আর দুনিয়া সম্পর্কেও চান তাই তো আল্লাহ শিখিয়েছেন আব্বানা না ফির দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ মঙ্গল চাইতে বলেছেন ওয়াফিল আখেরেতে হাসানা আর পরকালেও কল্যাণ দান করো আল্লাহ বলছেন আরেকটি আয়াতে যে ওয়ালা তানসা নাসিবা কামিনা দুনিয়া দুনিয়াতে যে তোমার একটা অংশ আছে সেটা ভুলে যাও উপেক্ষা করিও না সেটাও না গ্রহণ করো তার দুনিয়াতে অংশ হচ্ছে যে সুস্থতার সাথে থাকা সুস্থ মেজাজে থাকা মানসিক শান্তিতে থাকা দৈহিক শান্তিতে থাকা আর্থিক দিক থেকে সচ্ছলতায় শান্তিতে থাকা পারিবারিক দিক থেকে শান্তিতে থাকা সামাজিক দিক থেকে শান্তিতে থাকা সব দিক থেকে শান্তিতে থাকা তাহলে দুনিয়াও চাইতে হবে আখেরাতও চাইতে হবে আর চাইতে হবে একেবারে কি করে দৃঢ়তার সাথে দৃঢ়তার সাথে নেবই আল্লাহর কাছে আল্লাহ দিতেই হবে আল্লাহ তুমি দাও তুমি না দিলে আর কে দেবে আল্লাহ এইভাবে চাইতে হবে আল্লাহ তুমি সহি সালামতে আমাকে বাড়ি পৌঁছে দাও এই কথা নয় আল্লাহ তোমার ইচ্ছা হলে আল্লাহ তুমি যদি ভালো মনে করো আল্লাহ সহি সালামতে আমাকে পৌঁছে দাও আল্লাহ তুমি যদি ভালো মনে করো প্লেনে চেপেছি ভালো মনে করো তো সহি সালামত আমাকে নামিয়ে দাও তার মানে ভালো যদি না মনে করো তাহলে আমাকে দুর্ঘটনায় ইয়ে করো নিমজ্জিত করো না ওটাই না তাই বলছেন আল্লাহ মারহামনি ইনশেদ হে আল্লাহ আমার উপর রহম করো দয়া করো ইনশেদ যদি তুমি চাও বরং কেমন করে চাইবে যখন চাইবে দৃঢ়তার সাথে চাইবে আজম মানে হচ্ছে দৃঢ় সংকল্পের সাথে চাওয়া আজম করা মানে সংকল্পের সাথে দৃঢ় সংকল্পের সাথে লেমাল মাস আলা কারণ আল্লাহর কাছে চাইছেন মানেই যে আপনি জবরদস্তি নিয়ে নিতে পারবেন তা নয় সুতরাং আপনি আপনার চাওয়াতে ত্রুটি রাখেন না আল্লাহর ওপর কেউ জবরদস্তিকারী নেই জবরদস্তি যান মানুষ মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে কোনো ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি আছে ধার করজ দেয় না খুব বখিল মানুষ বিশেষ করে সুদ করে না সুদ খেরা তো ধার দেবেই না এমনি ধার দেবে যারা বন্ধক রেখে ধার দেওয়ায় অভ্যস্ত আর সুদ খাওয়া অভ্যাস তারা বলে আমার ধন সম্পদ কি বাঁধা নাকি বন্ধা যে এক বছর দিয়ে ধরে টাকা দিয়ে রাখলাম আর এক পয়সাও বাড়লো না সন্তান সন্ততি জন্মালো না পয়সার বাচ্চা জন্মাইতে হবে সুদখোদের পয়সার বাচ্চা জন্মায় তো ওরা তো ধার দেবে না এমনি কার যে হাসানা দেবে না যে এই ভাইটির হেল্প করি ধার দিই ইমানদার মানুষ বেমানি করবে না বিশ্বাস আছে আমার বেমানি করবে না টাকা যত সময় দেবে তা ধার দিতে হবে এরকম মুসলিম ভাইকে সুদখোরেরা দেবে না যারা বন্ধক খেয়ে অভ্যাস আছে জমি বন্ধক রেখে ফসল খেয়ে অভ্যাস আছে এটিও সুদ এটা একটা সুদের প্রকরণ তারা কখনো এমনি ধার দেবে না আমরা দেখেছি ছোট কালে খুব ডাকাতি হতো আমাদের এলাকা খুব ডাকাতি হতো বর্ডার এলাকাগুলিতে ডাকাতি খুব বেশি হয় তো হয়তো সুদখোর ঘুষখোর এরা অনেক টাকার মালিক কিন্তু ধার খরচ দেয় না গ্রামের লোককে কিছু চোর টাকা তৈরি হলে টাকা পয়সা তো দেয় না তুই চিন্তা করের চিন্তা কর হাট বাজার থেকে আসছে রাতের চিন্তাই কর বাইরের বাড়িতে ডাকাতি কর এরকম করে নেওয়া যায় কিন্তু আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে সুতরাং আল্লাহর কাছে ভালোভাবে দৃঢ়তার সাথে চাইতে হবে চাইতে কৃপণতা করবেন না বখিল করবেন না আর একইনের সাথে চাইতে হবে যে আমি চাইছি হালাল রেজিক খেয়ে আমি শিরিক করি না আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করি না আল্লাহ আমাকে দেবেন না কেন আমার ত্রুটি কোথায় তাহলে আমি আল্লাহর কাছে পাবো না তো হয় ত্রুটি আমার ইমানে আছে তার মানে হয়তো শির্ক আমি কখনো গসের কাছে যাই কখনো পীরের কাছে যাই কখনো মাজারে যাই তাহলে আল্লাহ দেবেন না তাহলে যেই দিকে যাচ্ছেন সেই দিকে আল্লাহ রবুল্লা আলমিন ছেড়ে দেবেন যাও তুমি নাও কবর মাজার থেকে নাও কোথায় পাও তুমি আর আরেক হচ্ছে হারাম খাওয়া হারাম পড়া তাহলে এই ক্ষেত্রে সংশোধন হইতে হবে তারপরে বৈধ জিনিস চাওয়া জায়েজ জিনিস চাওয়া হ্যাঁ, জায়েজ জিনিস চাইতে হবে আর যদি কেউ হারাম জিনিস চায় তাহলে আল্লাহ দেবেন না হারাম বস্তু চাইলে হারাম উপায়ে কোনো কিছু চাইলে আল্লাহ দেবেন না তারপরে নবী কারিম বলছেন মুসলিম শরীফের আরেকটি রিবায়ত ওয়ালিমির রাগবাতা যখন চাইবেন তখন আপনার আগ্রহটা খুব বেশি করবেন চাওয়ার ওপর যে বস্তুটি চাইছেন তার উপর অত্যন্ত আগ্রহী আপনি হবেন আগ্রহী হয়ে চাইবেন আমি নেব আল্লাহর কাছে চাইবো পাবো আল্লাহর কাছে এরকম কারণ আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে কোনো কিছু দেওয়া বড় কথা নাই এটি হচ্ছে সঠিক অর্থ এর অর্থ বাংলা অনুবাদ ভুল আছে আল্লাহর কাছে কোন বড় জিনিস চাইতে গিয়ে আপনি ভাববেন না যে আমি একজন চাষির ছেলে একজন আমি গরিবের ছেলে আর আমি এত বড় জিনিস চাইবো পাবো তাই সম্ভব না এই কথা মনে করবেন না অনেক চাষির ছেলে রাষ্ট্রপতি হয়েছে বর্তমানে আছে ভারতের যে রাষ্ট্রপতি যেটা নামে নাম হ্যাঁ চাষি তাহলে এইরকম অনেকে আছে যারা ডোম ছিল বাবা ডোম ছিল মেথর ছিল পায়খানা পেশাবখানা সাপ করতো এরা রাষ্ট্রপতি হয়ে গেছে কাফের কেউ যদি আল্লাহ তদুর পৌঁছে দিতে পারে একজন মুসলিম একেবারে চাষি দু চার পাঁচ বিঘা জমির মালিক হয়তো বা দিন মজুর করে খায় যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি তো চাষি কিছুই লেখাপড়া আমার বাবা মা করেনি বা করতে পারিনি গরিবের কারণে দারিদ্রতার কারণে কিন্তু আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে তুমি আলেম করে দাও আমার ছেলেকে তুমি ডাক্তার করে দাও ডাক্তার করে দাও দোয়া করা কি হারাম জায়জ বলেছি আগে কিন্তু বৈধ জায়জ দোয়া হইতে হবে আল্লাহ আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করে দাও জায়জ না না জায়জ যেমন আল্লাহর কাছে তবে আপনার উদ্দেশ্য যত সৎ থাকবে তত বেশি নেই কি হবে সেটি আলাদা কথা কিন্তু জায়জ বস্তু চাওয়া জায়জ আচ্ছা কেউ কি এরকম উদাহরণ দিতে পারেন যে না জায়জ বস্তু আল্লাহর কাছে চাওয়া হ্যাঁ বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরীতে যে ফার্স্ট হয়েছে আল্লাহ ওই মেয়ের সাথে আমার বিয়ে করিয়ে দাও ভালো কাজ <laughs> এরা ভালো হলে বিশ্ব সুন্দরী এমনি হতে পারে না গোটা শরীরে কাপড় টাপড় না খুললে যতক্ষণ পর্যন্ত তার মানে দর্শন না করা হয় ততক্ষণ প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড হওয়া মুশকিল হ্যাঁ সন্তুষ্ট করতে হয় তাদেরকে অনেক কাউকে কথা হচ্ছে যে এই ভালো কাজ না ভালোই উদাহরণ একটা দিলেন এইরকম যে কোনো উদাহরণ হতে পারে তো হারাম চাওয়ার বহু উদাহরণ আছে হারাম চাওয়ার বহু উদাহরণ আছে হালাল চাইতে হবে যে কোনো হালাল বস্তু চান তো কি বলছিলাম যে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গিয়ে বড় মনে করবেন আল্লাহ আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও চাষির ছেলে একেবারে একেবারে পল্লী গ্রামের চাষির ছেলে লেখাপড়া জানে না আল্লাহ আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও যদি তুমি আমাকে রাষ্ট্রপতি বানিয়ে দাও তাহলে ইসলামী আইনের বাস্তবায়ন করবো আল্লাহ আমাকে তৌফিক দান করো যদি কেউ দোয়া করে তো দোয়া করা কি না যাইজ নাকি আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না আজকাল এমপি তো দেখতে পাচ্ছেন অনেকে নিরক্ষর এমপি হচ্ছে ভারতে এক মহিলা ডাকাত ছিল শুনেছেন কি কি নাম ছিল স্যার ফুলন দেবী মাসাল্লাহ আপনারা মনে রাখছেন আর মহিলার নাম আরো বেশি মনে তো দেখেন ডাকাতি সে জঙ্গলে জঙ্গলে ডাকাতি করতো সে মিনিস্ট্রিতে পৌঁছে গেল এমপি হয়ে যাও মানে মিনিস্ট্রিতে পৌঁছে গেল হ্যাঁ রাষ্ট্রপতিকে রাজি রাখতে পারলে আরো কি বলে যেটা প্রধানমন্ত্রীকে রাজি রাখলে একটা মন্ত্রী তো পেয়ে গেল আরে মন্ত্রী তো ওখান থেকে তাহলে যদি এরকম নিরক্ষর যে যাকে ইয়ে দিতে হয় হাতে টিপ দিতে হয় এইরকম বা পড়াশোনা জানে না ওয়ান টু ক্লাস পড়া তারা যদি এমপি মন্ত্রী হয়ে যেতে পারে তো আপনি কেন হইতে পারবেন না অসম্ভব কিছু না অমাজা আলী কাল আল্লাহ আজিজ তাহলে জায়েজ যে কোনো বস্তু চাওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে কার্পণ্য করবেন না বা হীনমন্যতে থাকবেন না যে আমার মতো অবাঞ্ছিত লোক কি করি বা পেতে পারে এটা দুনিয়ার কিছু উদাহরণ দিলাম আখেরাতে একটু উদাহরণ দিই একজন সাধারণ মানুষ নিরক্ষর মানুষ পড়াশোনা কিছু জানেন না মাসা আল্লাহ দিনদার ধার্মিক আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে তোমার নবীর সাথে কাল কেমতে জান্নাতে থাকার সুযোগ দেওয়া যদি দোয়া করে যাইজ না না যাইজ যাইজ কেন যাইজ নাই আল্লাহর কাছে কোনো মুশকিল না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি দোয়া করছেন দোয়া করে তো এবার দোয়া হল এবার দোয়াই হচ্ছে এবাদত তো আপনার এই দুয়ার এবাদতের মাধ্যমে হতে পারে যে আল্লাহ রাবুল আলম আপনাকে তাদের সংসর্গ দিয়ে দিতে পারেন নবী সিদ্দিক সোহাদা সোলাইনদের সঙ্গে সংসর্গ দেবেন ইনশাল্লাহ তাহলে অসম্ভব কিছু মনে করবেন না আল্লাহ তোমার নবী সাফা দান করো আল্লাহ আমাকে তুমি সলাহিনদের অন্তর্ভুক্ত করে দাও আমার ইমান তুমি সাহাবাই কারাম তাবেনদের আইমাই কারামদের মতো ইমান দান করো অসম্ভব আছে আল্লাহ আমার ছেলেকে তুমি এমাম বুখারি বানিয়ে দাও দোয়া করো কি না না যাইজ অসম্ভব কিছু না আল্লাহ যদি আজকে থেকে বারোশো তেরোশো বছর আগে ইমাম বুখারি বানাইতে পারেন তো আজকে বিংশ একবিংশ শতাব্দীতে ইমাম বুখারি বানাইতে পারেন না অবশ্যই পারেন অসম্ভব কিছু না সুতরাং আল্লাহর কাছে চাইতে এই ক্ষেত্রে মাস আল্লাহ দৃঢ়তার সাথে চাইবে আর আল্লাহর কাছে জবরদস্তিকারী কে না আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন আল্লাহ মনজুরকারী আপনি দরখাস্ত করেন আল্লাহ মঞ্জুরকারী আল্লাহ কোনো কিছু দিতে গেলে আল্লাহর কাছে সেটি কোনো মুশকিল না বড় কাজ নয় অসম্ভব কিছু নয় জি একটি বিষয় হচ্ছে যে লেখক বলছেন বাবুন লায়াকুল আবদি ও আমাতি কোন মানুষ নিজের দাস অথবা দাসীকে বিশেষ করে কৃত দাস কৃত দাসী যখন মানুষ কেনা বাঁচার প্রথা ছিল তখন ওই আব্দ এবং আমা বলতো আব্দ মানে আসলে বান্দা হয় তাই না তা আমরা যেমন আল্লাহর বান্দা আবদুল্লাহ আব্দুর রহমান এবাদুর রহমান তো নিজের দাস দাসীকে আগের যুগ থেকে আব্দ বলতো দাসকে আর দাসীকে বলতো আমা নবী করিম সাল্লাম এই ভাষাগুলি প্রয়োগ করতে নিষেধ করেছেন দাস দাসীকে আবদ এবং আমা বলতে নিষেধ করেছেন আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি আল্লাহর দাসী মানে আল্লাহর বান্দি মহিলাকে আমাতুল্লাহ বলা হয় আল্লাহর বান্দি সে আর আপনি আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা নবী করিম সাল্লাম এই শব্দগুলি ব্যবহার করতে নিষেধ করেছেন শব্দগুলিতে শির্কের গন্ধ আছে যদি আপনি হয়তো ওই নিয়তে বলেন না যে আমি আল্লাহর মতোই রব আল্লাহ যেমন এই লোকটির মালিক আমিও যেহেতু এর মনিব আর আমার কৃত দাস সুতরাং আমিও ওইরকম মালিক ওইরকম ধারণা করেন না হয়তো একজন মুসলিম তারপরেও বলা ঠিক নয় কারণ এই শব্দগুলিতে শিরকের গন্ধ আছে এগুলি আল্লাহর জন্যই হওয়া উচিত আব্দ এবং আমার তাই আবু হাজি আল্লাহ তালা বলছেন বোখারি মুসলিমের হাদিস আন্না রাসুল আল্লাহাম কাল রসুল উল্লাহাম বলেছেন লায়াকুল আহাদুকুম তোমাদের কেউ যেন না বলে আত এম রব্বাকা বাবাদ্দে রব্বাকা তোমার প্রভুকে রব মানে প্রভু প্রতিপালক তোমার প্রতিপালক বা তোমার প্রভুকে খাবার দাও খাবার পরিবেশন করো ওয়াদে রাব্বাক আর তোমার প্রভুকে তুমি অজু করিয়ে দাও অর্থাৎ এখানে প্রভু মানে মনিব বাড়ির কোন সদস্য দাস বা দাসীকে বলছে যে যাও তোমার মনিবকে অর্থাৎ বাড়ির মালিককে কি করো চাকর চাকরানিকে বলছে যে অজু করিয়ে দাও বা অজুর পানি পরিবেশন করো বা খাবার পরিবেশন করো সেখানে রব শব্দটি যদি ব্যবহার করে মনিবের ক্ষেত্রে কি ব্যবহার করে রব আত এম রাব্বাক এটি বলতে কি করেছেন নবী সাল্লাম নিষেধ করেছেন রব বলতে নিষেধ করেছেন তাহলে মনিবকে রব বলা ঠিক নয় বিশেষ করে কোন জীবের রব বলা জায়জ নয় মোটেই নয় তবে যেগুলি প্রাণহীন বস্তু সেগুলির আরবি ভাষায় সেগুলির সম্পর্কে রব বলার প্রমাণ আছে বলা যেতে পারে যেমন বাড়ির মালিককে বাড়ির মালিক রব্বুদ্দার আরবরা এরকম ব্যবহার করতে নবীলাম নিষেধ করেননি প্রাণহীন বস্তু বস্তুর মালিক হিসাবে সে মালিক সে রব মানে সারা বিশ্বের রব যেমন আল্লাহ সেই রকম নয় কিন্তু সে বাড়ির মালিক কিন্তু জীবের ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে রব শব্দটি ব্যবহার করতে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন এই জন্য এরকম কথা বলতে আতেম রব্বাকে ওয়াজি রব্বাকে নিষেধ করেছেন তাহলে মনিবকে কি বলবো মনিবকে এই হাদিসে বলতে বলেছেন ওয়ালিয়াকুল এইরকম বলবে সৈয়দি হ্যাঁ সৈয়দ মানে নেতা সৈয়দ মানে মালিক সৈয়দ মানে মনিব সৈয়দ মানে সর্দার সৈয়দ মানে সর্দার ওয়া মাওলাই সৈয়দ সৈয়দি ও সাদাতি আজকাল সারকে ইংরেজিতে সার ওকে আরবিরা আরবরা এখন কি বলছে সৈয়দি ও সাদাতি সৈয়দ বলছে সৈয়দই বলো তাহলে আর কি বলবে মাওলায়া বলো মাওলাও বলা যেতে পারে নবী সাল্লাম এই হাদিসে তাহলে মাওলা বলার এজাজত দিলেন মাওলার বহু অর্থ আছে কতগুলি অর্থ আল্লাহর সাথে খাস কিন্তু বেশ কিছু অর্থ আছে যেগুলি এমনি মালিক হিসাবে মালিক হিসাবে বা বড় ব্যক্তি হিসাবে মাওলা শব্দ ব্যবহার করা যেতে পারে যেমন কোন রাজা বাদশাকে আমাদের দেশের আলেম ওলামাকে এ হাদিসের আলোকে বলা যেতে পারে কিন্তু আর একটি হাদিসে এই মাওলা বলতে নিষেধ করা হয়েছে যার ফলে ওলামাদের দ্বিমত আছে একদল ওলামারা বলেছেন যে কোন ব্যক্তিকে আল্লাহ ছাড়া কাউকে মাওলা বলা জায়েজই নয় আর একদল বলছেন যে জায়েজ কিন্তু অপছন্দনীয় ক্রোহ অপছন্দনীয় আপত্তিকর অপছন্দনীয় মানে আপত্তিকর আপনি না বলেন ভালো কিন্তু যদি বলে ফেলেন তো শির করে দিলেন হরি করে দিলেন না এরকম না কারণ তার কিছু অর্থ আছে মাওলা মানে মালিক সীমিত অর্থে আল্লাহ রবুল্লাহ যে অর্থে মাওলা সে অর্থে না কারণ আল্লাহকে কোরআনে মাওলা বলা হয়েছে হুয়া মৌলানা হুয়া মৌলানা মুখস্থ রেখেছেন আরো সুরে বাকার শেষ আয়াত হ্যাঁ হামনা আন্তা হে আল্লাহ তুমি আমাদের কিন্তু যখন কোন আলেমকে যেমন আমাদের দেশে শুধু আলেমদের ক্ষেত্রে মাওলা শব্দের ব্যবহার হয় মৌলানা আরব দেশগুলিতে রাজা বাদশাকে যখন সম্বোধন করে অন্য অন্যরা তখন মৌলা মাওলা বলে তখন মাওলা বলে তো এই ক্ষেত্রে এই হাদিসের আলোকে যদি দেখা যায় বুখারি মুসলিম শরীফ হাদিস তাহলে নবী সাল্লাম রব বলতে নিষেধ করেছেন সৈয়দ আর মাওলা বলতে আদেশ দিয়েছেন আর আরেকটি যে হাদিস আছে সেই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে তাতে কি আছে সেই হাদিসটি আপনাদের পড়ে শোনাই সেই হাদিসে আছে যে নবী করিম সাল্লাম নিষেধ করছেন কি ফাকালু মাওলায়া তোমরা বলবে না মাওলায়া বা মাওলানা মাওলায়া মানে আমার মালিক আর মাওলানা মানে আমাদের এক বচন আর বহু বচন ইয়া মানে এক বচন আর না মানে বহু বচন তো মাওলা ইয়া বলবে না বা মাওলানা বলবে না ইন্নামা মাওলা কুমুল্লাহ কারণ তোমাদের মাওলা হচ্ছেন আল্লাহ এই হাদিসটি মুসলিম শরীফ রয়েছে তাহলে হাদিস যখন দুই রকম এই জন্য ইখতলাফ মতনৈক্য হয়ে গেছে কিছু আলেমরা নিষেধ করেছেন যে বলবে না আর কিছু আলেমরা বলেছেন যে আপত্তিকর অপছন্দনীয় বেঁচে থাকবে তবে যদি কেউ কখনো বলে তাহলে সেটি হারাম কাজ করলো না তবে উত্তমের খেলাফ করলো উত্তম হচ্ছে যেমন আলেমদের ক্ষেত্রে আমাদের দেশে প্রচলন আছে তো সে আলেমকে আপনি শেখ বলেন আরবরা আজ পর্যন্ত শেখ বলে আসছে শেখ বলেন ওস্তাজ বলেন তার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন ওস্তাজ বলেন শেখ বলেন এইরকম কিছু বলেন তাহলে সেটা থেকে বেঁচে গেলেন আর বাদশাদের ক্ষেত্রে মালিক বলেন আচ্ছা মালিক কোরআন ইয়াহাল মালিক আছে তো এইরকম বা আরো কিছু সম্মান সূচক এরকম কিছু শব্দ থাকে যেগুলি বলেন যেগুলি বলতে হয়তো নিষেধ আসেনি হ্যাঁ ওই মাওলা থেকে মাওলবি আমার মালিক কিন্তু আমাদের দেশের পরিভাষায় একটু ছোটখাটো আলেম হইলে মৌলবী আর যদি বড় ধরনের হয় তাহলে কি মৌলানা কিন্তু একই একই কথাই একই কথা দুটো আরবি ভাষার দিক দিয়ে একই অর্থ নবী করিম সাল্লাম নিষেধ করেছেন এটাকে যদি সামনে রাখি আর একটি অনুমতি দিয়েছেন তাহলে দুটো সমন্বয় এভাবে করতে পারি যে নিষেধ করেছেন মানে আপত্তিকর আর অনুমতি দিয়েছেন তার মানে যদি কেউ বলে তাহলে হারাম কাজ করলো না কিন্তু উত্তমের খেলাফ করলো বা অপছন্দ কাজ করলো সুতরাং এরকম না বলে আমরা এগুলি থেকে যদি বেঁচে থাকি এই শব্দগুলি থেকে তাহলে ভালো আর এগুলিকে আল্লাহর সাথে যদি খাস করি তো আরো ভালো তো নবী করিম সাল্লাম নিষেধ করলেন রব বলতে আর সৈয়দ মাওলা বলতে বলে ওলায়াকুল আহাদুকুম আর তোমাদের কেউ যেন না বলে মুনিব প্রথম আদেশ হচ্ছে প্রথম আদেশটি হচ্ছে কাকে চাকর নকরকে দাস দাসীকে যে তোমরা মালিককে রব বলবে না আর দ্বিতীয় আদেশটি হচ্ছে কাকে মালিককে মনিবকে যে তোমরা দাস দাসীকে কি বলবে না ওলা ইয়াকুল আহাদুকুম তোমাদের কেউ না বলে আবদি ও আমাতি এটি হচ্ছে আমার দাস আর ওইটি হচ্ছে আমার দাসী এ কথা বলবে না তাহলে মনিবদেরকেও নিষেধ করা হলো ওয়ালিয়াকুল তাহলে কি বলবে আব্দ বলতে নিষেধ করলেন আমা বলতে নিষেধ করেন হাজি আমাতি না বলবে না কি বলবে চাকর চাকরানিকে বলে ওয়ালিয়াকুল কি বলে ফাতায়া আমার যুবক যদি চাকর হয় আমাদের যুবক হ্যাঁ আমাদের আমার আমাদের পোলাটাকে ডাকতরে যেমন আঞ্চলিক ভাষা আমাদের দেশের এরকম কিছু ভাষা আছে ওই যুবকটাকে ডাকতরে ওই ছেলেটাকে ডাকতো মেয়েটাকে কাজের মেয়েটাকে ডাক হচ্ছে কিনা আর যদি আমাতি ওই দাসীটাকে ডাক আমার দাসীটাকে ডাক না বলবে না ও ফাতাতি যুবতীকে ডাকো ও গোলামি আর আমার গোলামটাকে ডাকো গোলাম বলা যেতে পারে কিন্তু আবদ বলা যাবে না আর নবী করিম সাল্লাহাম গোলাম বলতে বলেছেন গোলাম মানে চাকর কিন্তু আবদে অবুদিয়াত এবাদত পাওয়া যাচ্ছে এবাদত মানে উপাসনা করা এবাদত মানে বন্দগি করা এবাদত মানে পূজা করা সুতরাং আবদ বলা যাবে না আবদনা বলে বলবে ফাতায়া ফাতাহাতি বা গোলামি বাবুন আলা বিল্লাহ নবী করিসাল্লামের একটি হাদিস রয়েছে সেই হাদিসের আলোকে লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কেউ আল্লাহর দোহাই দিয়ে যদি কোনো কিছু চায় তাহলে তাকে কি করবে না বিমুখ করবে না তাকে কিছু দিয়ে ফেরাবে থাকলে দিয়ে ফেরাবে নাই তাহলে কি করবেন নাই তাহলে ভালো কথা দিয়ে ফাবি কালে কালেমাতে বা নবী সাল্লাম তোমার কাছে যদি না থাকে তাহলে ভালো কথা দিয়ে বিদায় করবা যে আল্লাহ করিম বলে আল্লাহ করিম বলে তো আমরা ভালোবাসে বলবো যে ভাই আজকে নেই বা মা আজকে নেই তো ইনশাল্লাহ খালা আম্মা আজকে নেই তো ইনশাল্লাহ আবার আসবে পরে দেব হম মনে কিছু ঠিক আছে মাফ করেন মনে কিছু নেবেন না ইত্যাদি যে কোনো ভাষা ভালোবাসা ও আম্মা সাইলা ফালা তানহার আল্লাহ বলছে যে ভিক্ষুকে তোমরা ধমক দিয়ে কথা বলবে শাসানিমূলক কথা বলবে না ভালো কথা বলবে আল্লাহ মানসা আল্লাহ কেউ যদি আল্লাহর দোহাই দিয়ে চায় ভাই দেশের ফকির কিন্তু এরকম বাবা রে আল্লাহর অস্তে দুটো খেতে দাও রে যাই হোক আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর অস্তে কিছু দাও আল্লাহর অস্তে যদি কিছু দাও বলে ফাতুহু তাহলে তাকে প্রদান করো তাকে দেও ওমান ইস্তা কেউ যদি আল্লাহর আশ্রয় গ্রহণ করে আপনি কাউকে মারতে যাচ্ছেন অন্যায় কাজ করেছে মারতে যাচ্ছেন হয়তো চাকর করি হোক অথবা আপনার অধীনস্থ ব্যক্তি হোক বা যে কোনো দুর্বল ব্যক্তি আপনি মারতে যাচ্ছেন বলছে যে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর আশ্রয় কামনা করছি আপনার থেকে তাহলে ছেড়ে দেন আপনি ফাইজু রাগকে দমন করেন আপনি ফাইজু তাকে আশ্রয় দান করো কাউকে কেউ তাড়া করে চলে আসছে আর এসে বলছে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আপনি আমাকে উদ্ধার করুন আপনাকে দেখছি যে আপনি একটু নেতা ধরনের মানুষ বা গ্রামের মাতব্য মানুষ একটি প্রভাবশালী মানুষ আপনি তাকে বাঁচাতে পারবেন গরিব মানুষ তাকে মারার জন্য চলে আসছে জালেমরা এগুলো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 হাজার টাকা দাও দিয়ে দিবে একে যদি খাইয়ে খাইয়ে মোটা করে রাখি না এরকম না ওমান সানা এলিকুম ফাঁকা ফে উহু আর কেউ যদি তোমার সাথে সদাচরণ করে তোমার সাহায্য সহযোগিতা করে কোন সময় যদি কেউ উপকার করে যে কোনো দিক দিয়ে হোক ফাঁকা ফে উহু তাকে তার প্রতিদান দাও বদলা দাও মানে ভালো ব্যবহার করেছে ভালো করো খারাপ ব্যবহার করলেও ভালোর হুকুম আছে হাদিসে কিন্তু বিশেষ করে যদি আপনাকে কেউ ভালো আপনার সাথে ভালো লেনদেন করে এই হাদিসটা ব্যাপক শুধু এইটা নয় যে সৎ ব্যবহার করলে সৎ ব্যবহার করবেন বরং এখানে মারুফ মানে ধরেন আপনাকে কোনো উপহার দিল তো ফাঁকে তারও প্রতিদান দেন এটা কিছু দিল কেউ আপনাকে আপনি যথাসাধ্য তাকে দেওয়ার চেষ্টা করেন তার সাথে ভালো দেওয়ার চেষ্টা করেন না পারলে কমসে কম তার সমান দেওয়া দেন আপনি আর না যদি দিতে পারেন পারলেন না দিতে ফাইনলাম তাজিদু মা তো কাফিউ না একটা লোক বড় এহসান করলো আপনি তার বদলা দিতে পারলেন না একজন লোক আপনাকে সৌদি আরব নিয়ে আসলো আপনার এখানে রেজিকের ব্যবস্থা একটা লাগিয়ে দিল আপনি তা তাকেও করতে পারলেন না তার এহসানটা বা তার ছেলে মেয়েদের এহসান করতে পারলেন না তাহলে কি করবেন যদি না পারেন ফাদ ও লাহু তার জন্য দোয়া করো তার জন্য দোয়া করো হাত্তা তারাও না যখন এই খেয়াল হবে যে আন্নাকুম কাদ কাফা তুমি এত দোয়া করেছো তার জন্য যে তার বদলা হয়ে গেছে প্রতিদান তুমি দিয়ে ফেলেছ এইভাবে দোয়া করবে আবু দাউদ্দিন হাদিস হাদিসটি সনদ সাহি আল্লাহর নাম দিয়ে যদি কেউ চায় তো তাকে দিতে হবে কিন্তু আল্লাহর নাম দিয়ে সামান্য কোনো জিনিস চাওয়া ঠিক না সামান্য কোনো জিনিস চাইবেন আর আল্লাহর দোহাই দিয়ে এটা করা ঠিক না কারণ আল্লাহর আল্লাহর ওয়াজ ওয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে মানে আল্লাহর ওয়াজ মানে অনেক সময় রেজামন্দি হয় অঝন বলা হয়েছে এই জন্য যে আল্লাহর চেহারা আছে মুখমণ্ডল কিন্তু আল্লাহর নাম দিয়ে আল্লাহর দোহাই দিয়ে চাইবে জান্নাত তো আল্লাহর ওয়াজ আছে বলে ওয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর মুখমণ্ডল আছে কিন্তু অঝন মানে আল্লাহ যারা দান খায়রাত করলো আল্লাহর সন্তুষ্টি চায় সেখানে অঝন অজন বলে উদ্দেশ্য করা হয়েছে তো উদ্দেশ্য অন্য কিছু করা যেতে পারে কিন্তু আল্লাহর আসল মুখমণ্ডল আছে বলে অজ শব্দটি ব্যবহার হয়েছে যেমন আমরা বলি যে আপনার চেহারাটা অনেক দিন থেকে দেখিনি তার মানে তাকে দেখিনি তার ব্যক্তিত্বকে উদ্দেশ্য করা হচ্ছে কিন্তু অজন শব্দটি মুখ শব্দটি ব্যবহার করি আপনার মুখখানা তো অনেকদিন থেকে দেখিনি আপনাকে তো আপনার চেহারাটা তো অনেকদিন থেকে দেখিনি কিন্তু শুধু চেহারা তো না তো চেহারা আছে বলে চেহারা কথাটি বলা হয় একটি অংশ বলে পুরো ব্যক্তিত্বকে অনেক সময় উদ্দেশ্য করা হয় আল্লাহর ক্ষেত্রে সন্তুষ্টি উদ্দেশ্য করা হয় এরকম করা হয় তো আল্লাহর দোহাই দিয়ে চাইবে আল্লাহর কাছে জান্নাত চাইবে এটা উত্তম আল্লাহ রসুল্লাহাম যদি হারাম হতো তাহলে আল্লাহ রসুল এই বলতেন না যে যদি আল্লাহর দোহাই দিয়ে কেউ চায় তো তাকে দিও সে ফেরত করিও না হ্যাঁ তার হারাম নাই বোঝা গেল কিন্তু আল্লাহর দোহাই দিয়ে যখন চাইবেন তখন আল্লাহর কাছে আল্লাহর জাতের দোহাই দিয়ে বড় জিনিস চান বিরাট কোন জিনিস চান কালা রসুল্লাহাম জাবের বলছেন আল্লাহ রসুল এসাদ করেছেন আল্লাহর ওয়াজ দ্বারা মানে আল্লাহর দোহাই দিয়ে জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়াটা ঠিক না বা বাঞ্ছনীয় না আচ্ছা, যেন না চাওয়া হয় লাউস আলু চাওয়া না হয় বজিল্লাহ আল্লাহর দোহাই দিয়ে ইল্লাল জান্না জান্না আবু দাউদের হাদিস হাদিসটা সম্পর্কে লিখেছে না আলবানী রহমতুল্লাহ আলী তাকে করে লিখেছেন ঠিকই লিখেছে ওটা এখানে হাদিসটা সম্পর্কে লেখক কিছু লিখেনি তাই কিছু বেশ কিছু হাদিস জয়ীফ আছে এই জন্য মশলায় বলছেন আন্নাহি আল্লাহর দোহাই দিয়ে কোন জিনিস চাওয়া যাবে এটা নিষেধ করেছেন ইল্লা গায়াতুল মাতালিব একবার শেষ লক্ষ্য উদ্দেশ্য যেটা আপনার লক্ষ্য উদ্দেশ্য আমার লক্ষ্য উদ্দেশ্য কি জান্নাত ঘর বাড়ি যদি নাও পায় গাছের তলায় বসবাস করতে হয় ভালো খেতে নাও পায় ভালো সুখ যদি পৃথিবীতে নাও পায় কিন্তু লাস্ট টার্গেট যেটা হচ্ছে সেটা সেটা জানা সেটা পেলেই যথেষ্ট মমিনের জন্য সেই জন্য আল্লাহর দোহাই দিয়ে যখন চাইবে তো একটা বিরাট কিছু চাও যেটা তোমার দুনিয়া আখেরাতের কামিয়াবি স্থায়ী কামিয়াবি দ্বিতীয় মশলায় একটি গুরুত্বপূর্ণ মশলা যেটা ইঙ্গিত করছেন এসবাত ও সেফাতিল ওয়াজ এই হাদিস দ্বারা আল্লাহর মুখমন্ডল প্রমাণ হয় আল্লাহ আছেই বলে ব্যবহার করা হয়েছে কেউ কোনদিন বলে যে মানুষের ডিম বলে কেন বলে না মানুষের ডিম নাই ঘোড়ার ডিম বলে আমাদের দেশে বলে আপনার অঞ্চলে এখন নাই অর্থে ব্যবহার করে নেই সেই জন্য তো যার আছে তারই বলা হয় পাখির ডিম বলা হয় মুরগির ডিম বলা হয় কিন্তু গরুর ডিম তো বলা হয় না তো আল্লাহর ওজন শব্দ যখন ব্যবহার করা হয়েছে তখন বোঝা যায় যে আল্লাহর ফেস মুখমন্ডল আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর আকার আছে আল্লাহর নিরাকার নয় যারা নিরাকার বলে তারা গুমরাহিতে আছে সাল্লাহ রবিনা মোহাম্মদ আলহ